الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل العزمة إزاري والكبرياء ردائي فمن نازعني فيهما قصمته أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আমলের অনেক কথাই তো আলোচনা হয় আলোচনা শুনছি কিন্তু আমাদের আমলগুলো ভাইরাস আক্রান্ত হয় কিনা এটা আমাদের জানা নাই আমল যদি ভাইরাসে আক্রান্ত হয়ে যায় তো ডাক্তাররা তো আছেন এখানে ডাক্তাররা ভালো বুঝবেন শরীর যদি ভাইরাস আক্রান্ত হয় তো চিকিৎসা তো কাজে আসে না ওই ভাইরাসকে আগে মিটাইতে হয় থেরাপি দিয়া ভাইরাসকে আগে অকার্যকর করতে হয় তারপর চিকিৎসা দিতে হয় তো আমাদের শরীরে এরকম ভাইরাস আছে যেগুলোকে আমরা বলি অন্তরের রোগ অন্তরের সমস্যা যদি থাকে আমার আমল তো কোনো কাজে আসবে না অন্তরের রোগের মধ্যে একটা রোগ হচ্ছে অহংকার কিবির যাকে উম্মুল আমরাজ বলা হয় সমস্ত রোগের গোড়া এটা উম্মুল মাসি সমস্ত গুনাহের মূল এটা গোড়া ইবলিস সাজদা করে নাই ইবলিসকে এই গুনার মধ্যে লিপ্ত করানোর জন্য তো কোনো শয়তান ছিল না তো তাকে ওই গুনায় কে লিপ্ত করাইছে তার কিবির অহংকার আনাখাই রুমিন যাকে সেজদা করতে বলা হয়েছে তার থেকে তো আমি উত্তম আমি কেন সেজদা করব এই যে আমি উত্তম ওই ভাবটা সরাসরি আল্লাহর হুকুমকে অমান্য করার জন্য উৎসাহিত করেছে ইংলিশকে সমস্ত গুনার গোড়া এটা মানুষ গিবত করে কেন করে গিবত কেন করে গিবতের গোড়াও কিবির অহংকার আমি আরেকজনের বদনাম করতেছি মানে বুঝাচ্ছি ওই সমস্যাটা আমার মধ্যে নাই তার মধ্যে আছে সেই দোষ করে গোড়া কিন্তু এটাই অহংকার হিংসা অন্তরের একটা বেধি এটারও গোড়া কিন্তু অহংকার হিংসা কি আল্লাহর তাকসিমের উপর আপত্তি আল্লাহর বন্টনের উপর আপত্তি আল্লাহ তাকে এটা দিছেন আমাকে দেন নাই এটার উপযুক্ত সে না আমি তো নিজেকে মনে বড় মনে করতেছি অহংকারের মূল অহংকার হিংসা এটা একটা ভয়ঙ্কর বেধি এরও মূল অহংকার গিবত এক ভয়ঙ্কর বেধি মূল অহংকার অহংকারটা আমরা কেন করি আর কি চিন্তা লালন করলে অহংকার যাবে এগুলো বুঝে নেওয়া তাইলে অহংকার আসবে না ইনশাল্লাহ চিকিৎসা হবে আস্তে আস্তে যে হাদিসটা পড়লাম আল্লাহ সুবাহান ও তালা নিজেই বলেন আল উজমাতু ইজারি ওয়াল কিবরিয়া ই বড়ত্ব এটা আমার লুঙ্গি ইজার আর অহংকার আমার চাদর বলেন তো এক লঙ্গি দুইজন পড়ে এক লুঙ্গি দুইজন পড়ে এক চাদরও দুইজন পড়ে না যার যার চাদর তার যার যার লুঙ্গি তার এত সুন্দর উদাহরণটা অহংকারকে আল্লাহ নিজের কাপড় বলেছেন নিজের পায়জামা নিজের লুঙ্গি তার মানে কি আমার লুঙ্গির ভিতর তুমি কেন ঢুকবা কত বড় কথা ভয়ঙ্কর কথা এটা ওইভাবে চিন্তা করে আল্লাহ তালা বলছেন না আমার লুঙ্গি আমার চাদর সুতরাং এটার মধ্যে কেউ শরিক হতে চাইলে এটা তো ভয়ঙ্কর অপরাধ তো অপরাধটা কি আল্লাহ করবে এক রিবায়ত আসছে কাজাফতু হুফিন্নার আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব আর এই জায়গার শব্দটা যেটা বললাম আমি তার ঘাড় মটকে দিব মানে একদম শেষ করে দিব তো কেউ যখন অহংকার করে তার পতন অনিবার্য এটা বোঝা গেল এটা আল্লাহর সাথে মোকাবেলা আমাদের আচরণ দেখলে আমরা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিব মনে মনে যে আমার অহংকার নাই আলহামদুলিল্লাহ অনেকে বলে যে আলহামদুলিল্লাহ অহংকার নাই এটা একটা অহংকার আব্বা বলতেন আব্বা খুব সাদা সিধা মানুষ ছিলেন খুব রাগী মানুষ ছিলেন যে ভাই আমি তো কিচ্ছু জানি না আমি জাহেল মানুষ বললে আপা বলতে ভাই থাক তাহলে আপনি জাহেল মানুষ আপনি আমি জাহেলের কথা শুনতে বসি নাই শোনেন এটাও একটা অহংকার কত লাইনে যে আমরা অহংকার প্রকাশ করি আমি নিজেও টের পাই না আমি ভাবি আমি বিনয় প্রকাশ করতেছি এটা হলো বিনয়ের ভঙ্গি হজরত মুফতি তকি উসমানী হাফিজাউল্লাহ বড় মজার একটা কথা বলেছেন তিনি বলেন যে বাংলাদেশে এসে আমার একটা অভিজ্ঞতা হয়েছে কি অভিজ্ঞতা যে সারা জীবন তো জেনে আসছি বিনয় এটা অন্তরের গুণ অন্তরের বিনয় কার গুণ অন্তরের ওনার ভাষায় উনি বলেছেন এটা তাওয়াজু এটা কলবের সিফত এটাই তো জানি বাংলাদেশে এসে জানলাম বুঝলাম দেখলাম যে বিনয় এটা অঙ্গের গুণ অঙ্গের সিফত আজার সিফত বাংলাদেশের মানুষ অঙ্গ দিয়া বিনয় প্রকাশ করে জি হুজুর আর ভিতরে ভিতরে কয় বেটা তোর পাইল একেবারে সাইজ করে হলো আমরা বিনয় প্রকাশ করি অঙ্গ দিয়ে বিনয় অঙ্গ দিয়ে প্রকাশের জিনিস না বিনয় গুণ হচ্ছে অন্তরের তো আমার কাছে মনে হয় আমি বিনয় প্রকাশ করতেছি নানানভাবে কিন্তু আমার গোড়ায় গণ্ডগোল আমার কলবে গণ্ডগোল বিনয় তো কলবের জিনিস কলবে অহংকার নানানভাবে আমি প্রকাশ করি মিথ্যা কথা বিনয় নাই আমার মধ্যে অহংকার বড় ভয়ঙ্কর গুণা এটা ইমান ধ্বংসের মতো একটা গুণা হাদিস দুইটা শোনায় আপনাদেরকে অহংকার কত বড় মা পাপ একজন মানুষ ইমান যার আছে তার কিবির থাকতে পারে না দুইটা হাদিসকে মিলাইলে এমন একটা বক্তব্য বের হয় এক হাদিসে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররা মিন কিবির যেই মানুষের অন্তরে বিন্দু পরিমাণ জাররা জাররা কাকে বলে আমরা তর্জমা করি বিন্দু পরিমাণ অর্থাৎ ইবনে আব্বাস রতি আল্লাহ তালু জাররার তফসির করেছেন যে ওই যে দেখবেন দরজা জানালা বন্ধ করলে ভিতরে যদি আলো পড়ে কোনো ফাঁক দিয়ে ওই আলোর মধ্যে কিছু ধুলা উঠতে দেখা যায় যেগুলো এমনি সচরাচর বোঝা যায় না তো ইবনে আব্বাস বলেন জাররা হচ্ছে ওই দুলাগুলা এই পরিমাণ কিবির যদি কারো অন্তরে থাকে তাহলে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সে জান্নাতে যাবে না এটা হলো এক হাদিস বুঝেন খেয়াল করেন আরেক হাদিস আসছে আখরিজু মিনান্নার মান কানাফি কলবিহি মিসকালু জাররাতিন মিন ঈমান যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ইমান আছে তাকে জাহান্নাম থেকে বের করো একটা সময় আসবে আজাব ভোগ করছে তো আল্লাহ হুকুম দিবেন যার অন্তরে বিন্দু পরিমাণ ইমান আছে তাকে জাহান্নাম থেকে বের করো এবার দুইটা হাদিসকে মিলাম বিন্দু পরিমাণ ইমান থাকলে জাহান্নাম থেকে বের করার কথা আসতেছে বিন্দু পরিমাণ কিবির থাকলে জাহান্নামে ঢুকার কথা আসতেছে তার মানে কি যার অন্তরে কিবির আছে তার অন্তরে বিন্দু পরিমাণ ইমান থাকতে পারে না কারণ বিন্দু পরিমাণ ইমান থাকলে তো সে জাহান্নামে যাবে না সে তো জান্নাতে যাবে কথাটা কত কঠিন মানে ইমানদার কিবির করতে পারে না দুইটা হাদিস মিলাইয়াবো বড়রা ব্যাখ্যায় এনেছেন এই কথা যে ইমানদার কিবির করতে পারে না ভাই একজনের সাথে আরেকজনের সম্পর্ক হইলে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান বুঝলেই সম্পর্কটা টিকে আমাদের সাথে অনেক ছেলে পেলে কম বয়সের খুব মহাব্বত করে সম্পর্ক তো মাঝে মাঝে ওই মহাব্বতগুলো বিরক্তির কারণ হয় বড়রাও এরকম কিছু আছে মহাব্বত বিরক্তির কারণ হয়ে যায় জোর করে খাওয়াবে অনেক লম্বা সফর ক্লান্তি ফোনের উপরে ফোন হুজুর রাস্তা একটু আমার মাদ্রাসায় নাই একটু পাড়া দিয়ে যায় ওটা আমার জন্য কত বিরক্তি করে ওটা বোঝার চেষ্টা করে না তো মাঝে মাঝে খুব রাগ হয়ে যায় ভাই মহাব্বতের নামে জুলুম করেন না মহাব্বতের নামে জুলুম করেন না এটা একটা প্রবণতা আমাদের আমরা মহাব্বতের নামে জুলুম করি তো অনেক ছোট ছোট বাচ্চা কম বয়স বিশ আঠারো বিশ হবে খুব মহাব্বত করে দূর থেকে এখানে নামাজ পড়তে আসে তো এত মিশে এত মিশে রাস্তায় গায়ে ঘেসে ঘেসে হাঁটে একান্ত কথাবার্তা জিজ্ঞেস করা শুরু করে আজকে কই যাইতেছেন যাওয়া যাবেনি সাথে তো ওই দিন একটাকে ধমক দিছি ধমক দিছি ভাই তোমার আমার সম্পর্কটা বোঝা উচিত আমি আর তুমি বন্ধু না আর বন্ধুত্ব সুলভ আচরণ হবে তো আমি আর তুমি বন্ধু না আমার আর তোমার সম্পর্কটা হওয়া উচিত ওস্তাদ সাগরেদের ওই রেহায়ত করা চলা উচিত তো যারা আমাদের কাছের এরা বুঝে ওই রেহায়ত করেই চলে একজন আছে খুব মহব্বত করে ফোন দিতে দেয় কাটি খালি দেয় ফোন দেই আমি কাটি হয় ফোন দেয় তো একদিন দিছি ধমকারে ভাই তিনবারের বেশি কাউকে কল দেওয়া তো যায় যে না হিসাব মতো মাস আলা ঘরে ঢুকার যে মাস আলা ফোন দেওয়ার একই মাস আলা ঘরে ঢুকার মাস আলা কি আসছে যে কারো ঘরে ঢুকতে হইলে পদ্ধতি দুইটা হয় কলিং বিল টিপো মানে ইজাজত চাও অথবা সালাম দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জবাব আসে নাই ফেরত যাও শেষ তার অধিকার আছে ঘরে থেকেও তোমার জবাব না দেওয়ার অধিকার তার আছে ইসলাম দিছে কলিং বেল টিপতিস সে দরজা খোলে না অধিকার তার আছে ইসলাম দিছে তাকে অধিকার আমি সাক্ষাৎ করতে চাই না তো আমাদের স্বভাব কি যদি টের পাই ঘরের ভেতরে আছে না খোলা পর্যন্ত কলিং বেল টিপতেই থাকি টিপতেই থাকি টিপতেই থাকি আমার পাঁচ ছয় বছর আগে একবার বাসায় এসে দেখি দরজার মধ্যে জুতার চিহ্ন দরজার মধ্যে জুতার চিহ্ন অনেক পরিমাণ জুতার চিহ্ন ব্যাপারটা বুঝে আসতেছে না জুতার চিহ্ন কেন পরে দেখি ভিতরে যে লক লক লুজ হয়ে গেছে পরে ডাকাইলাম এই কি সমস্যা আমার ডাকাত ঢুকতে চাইছিল নাকি আমার ঘরে তো বুঝছে জোর একটা কাহিনী হয়েছে ওই দিয়ে পানি পড়ছে ওই ঢুইকা আপনার ঘরের ভেতর দিয়ে ঢুইকা ওই পানি সরাইতে হবে ওরা আয়সা মনে হয় কলিং বেল টিপসে পায় নাই ইচ্ছা মতন দরজায় লাইট থেকেছে এটাই কাহিনী পরে ঠিকই ধরা পড়ছে যে হা হ্যাঁ, যেটা ঢুকতে চাইছিল পারে নাই যখন দরজা খোলে নাই নাই কেউ দরজা খুলবে কিন্তু ও ভাবছে ভিতরে লোক আছে খোলে না ও জিত মিটাইছে ইচ্ছা মতন দরজার মধ্যে লাগতেছে এটাই আমাদের স্বভাব যে আমরা যদি টের পাই ভিতরে আছে তোর খোলার আগ পর্যন্ত কলিং বিল টিপতেই থাকে অথচ তিনবারের বেশি যায় নাই তার অধিকার আছে এটা মোবাইলের একই অবস্থা কেটে দিলে তো এরপরে আর কল দেওয়া যায় নাই এজন্য আমার সাথে কথা বলতে চাচ্ছেন না শেষ ওনার অধিকার আছে কেটে দেয় না রিং হয়েছে আরেকবার দিই তিনবার দেওয়ার পর যদি না ধরে বাস আর না দেওয়া এখন কত সহজ রাস্তা বুঝি না মানুষ এই সহজ রাস্তাগুলো কেন ব্যবহার করে না আরবরা খুব করে এটা এটা সহজ একবার কল দিলাম ধরে নাই অসময়ে কল দেওয়ার দরকার নাই তিনটার সময় রাতে এখন তো রোজা মাস চলে সমস্যা নাই রোজা ছাড়াই তিনটার সময় কল দেয় কল দিয়ে বলে হুজুর কি ঘুমায় গেছেন অবস্থাটা বোঝেন আপনার একান্ত জরুরত হইলে একটা মেসেজ দিয়ে রাখেন খুব সহজ পথ এটা একটা মেসেজ দিয়ে রাখেন যে আমি অমুক এই জরুরতে ফোন দিয়েছিলাম ফ্রি হইলে একটু ব্যাক করেন বা রিপ্লাই দিয়েন কত সোজা এই সহজ রাস্তায় হাঁটতে রাজি না ধরা লাগবে ধরবেন না কেন ফোন কিনছেন কেন অনেকে জিজ্ঞেস করে ফোন না ধরলে রাখেন কেন ফোন আরে ভাই আমি কি তোমার ফোন ধরার জন্য ফোন রাখছি নাকি আজিব তামাশা বলতেছিলাম কিবির থেকে কথাগুলো আসতেছে হ্যাঁ আমাদের মধ্যে কিবিরের ওই জীবাণু আছে ভালো মন্দ সাধারণ মানুষ দিনদার বদিন সবার মধ্যে আছে আমাদের আছে আমাদের চিকিৎসা খুব হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও আমাদের সাহেবদের কাছে আমাদের এই সমস্যাগুলো বলি মাঝে মধ্যে খুব কষ্ট লাগে যে হায় কিবিরের এই সমস্যা নিয়ে ঘুরতেছি অথচ নিজের বড় বুজুর্গ ভাবতেছি কত মানুষ আছে কিবিরের সমস্যা বোঝা যায় তার কথা তার আচরণ তার পোশাকে বোঝা যায় আমাদের সামাজিক কালচার গুলাতে বোঝা যায় কিবিরের অবস্থা ভাই হাকিম উলম্মদ তাহানিব রহমতুল্লাহ আলাই কিবিরের বয়ানের মধ্যে এই সামাজিক কালচারের বিষয়গুলো আনছেন এজন্য আমিও বলতেছি বিয়ে সাদিতে বোঝা যায় কিবিরের অবস্থা বিয়ের অনুষ্ঠানগুলো দেখেন প্রত্যেকটা কাজ আমার প্রমাণ দেয় যে আমার ভিতরে অহংকার আছে আমার আয়োজন প্রমাণ দেয় আমি অহংকারী কি এত দরকার হ্যাঁ সৈয়দ নিসাইহারিল জান্না জান্নাতের মেয়েদের সর্দার কে বলেন লগে আবার দেওয়ান দেওয়ানবাগের মতো মা জুড়ে দিয়েন না খবিসে বলে মা ফাতেমা আমার বিবি এমনি বলে মা আবার বলে মা ফাতেমা বলে মানুষ এটা আমভাবে বলে এটা বলা ঠিক না আল্লাহর নবী যেহেতু আমাদের রোহানি পিতা নবীর বিবিরা কোরআন শিক্ষিত আমাদের মা ওয়াজ ওয়াজওয়াজুহু মাহাতুম আর নবী ওয়াউলা বিল মুমিনিনা মিন ওয়াজ ওয়াজুহু উম্মাহাতুহুম নবীদের বিবিরা আমাদের মা তো মায়ের বেটিরা আমাদের মা হয় কেমনে বোন হবে না তো বোনও বলা দরকার নেই মাও দরকার না হজরত ফাতিমা রদি আল্লাহ তালা জান্নাতের মেয়েদের সর্দার বিয়ের হালত কি ভাই বিয়ের হালত কি আহা হাজিব লাগে আমার হাসিও আসছে হাসিও আসছে বিয়ের অবস্থা পড়ে আমার হাসি লাগছে যে হ্যাঁ কি অবস্থা হজরত রসুল সাল্লা আলি সাল্লাম মুরব্বী সাহাবেদেরকে নিয়ে পরামর্শে বসছেন হজরত আউ বকরকে ডাকাইছেন ডাকায়া আলী নাই সামনে জামাই সামনে নাই বিয়ে হইতেছে কত সহজ বিয়েগুলা জামাই সামনে নাই বিয়ে হচ্ছে আলী সামনে নাই রসুল বিয়ে পড়াইছেন আলীর সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন ফাতেমা রাদুল্লাহ নাকি বিয়ে দিয়ে দিচ্ছেন তো জামাই সারা বিয়ে দেয় কেমনি হ্যাঁ জামাইয়ের কাছে খবর পৌঁছার পর জামাই কবুল বলে দিচ্ছেন বাস বিয়ে হয়ে গেছে বিয়ে দিয়ে দিচ্ছেন রসুল সবাইকে সাক্ষী রেখা হত আলী আদুল্লাহ তালাহুকে জানাইছেন আলী আলহামদুলিল্লাহ কবুল বিয়ে হয়ে গেছে উম্মে আইমান রদি আল্লাহ তালানহা খেদমত করতেন রসুলের উম্মে আইমানকে রসুল বলছেন এই বৌ দিয়ে আসো জামাই আসে নাই বিয়ের মজলিসও নাই জামাইয়ের আপনজন এখন তো জামাইয়ের মা না গেলে বউই দিতে চায় না গার্জিয়ান কই কে মেয়েটারে উঠায় আনিবে কে এগুলো সব অহংকার অহংকার সমাজের রন্ধ্রে রন্ধ্রে কোন কোন জায়গায় অহংকার ঢুকে আছে খেয়াল করে কে মেয়ে বুঝে নিবে আমার মেয়ে কি জানতেন মেয়ে নাকি মেয়ে উঠায় নিবেন এমনি হ্যাঁ মাংনা আল্লাহ রস্তার মেয়া হ্যাঁ বাবার দিলে তো ওই সদমা আছে কষ্ট আছে মেয়ে তো জেনতেন মেয়ে না মেয়ের সাথে তো ট্রাকও যাচ্ছে ওই যে কক্সবাজার ওদিকে গেছিলাম রোহিঙ্গা ক্যাম্পে তো দেখি বিয়ের সানাই বাঁচতেছে বিয়ের গেট রাস্তার মধ্যে ট্রাক একটা ওই ট্রাকের মধ্যে ওই ঘরের খাট পালন সব স্তূপ দেওয়া আমি ঘটনা কি তো স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম ভাই কী সিস্টেম যে এখন যে মেয়ে বিদায় দিবে বিদায়ের সময় সাথে ট্রাকও দিয়ে দিবে ওই ট্রাক মেয়ের নিয়ে একসাথে যাবে সামান সহ পাঠাইতেছে তো ওই বাবা তো খবর নিবে এত কিছু দিতেছে আহা কি অবস্থা হজরত ফাতেমা রদি আল্লাহ তালাহাকে রসুল জামাইয়ের বাড়িতে পাঠাইতেছেন উম্মে আইমানকে বলে বউ দিয়ে আসো তো উম্মে আইমান রদি আল্লাহ তালানু কাপড় দিয়ে মুড়াইয়া হজরত ফাতেমাকে আলীর ঘরে পৌঁছাইয়া দিয়েছেন একদিন পর রসুল গেছেন তালিকে বলছেন এই পানি নিয়ে আসো ফাতেমা বলছেন পানি নিয়ে আসো দুইজনে যায় পানি নিয়ে আসছে হাকিম উলমদ তানিম রহমতুল্লাহ এই ঘটনাও লেখছেন লিখে নিজেই বলতেছেন দেখছো অবস্থা এখনকার বউ নামাজ পড়ে না শ্বশুরবাড়িতে গেলে নামাজ পড়ে না কেন ওই তার কে নিয়ে যাবে নেওয়ার লোক নাই বস্তা চুপচাপ ঘুমটা দিয়ে বসে রয়েছে লড়াচড়া নাই তাকে নাড়াইতে আরেকজন লাগে টয়লেট বলে তিন চার দিন আগের থেকে খাবার কমে দেয় শ্বশুর বাড়িতে নগদে যায় যেন চাপ না থাকে লজ্জা লাগবে টয়লেটে যাইতে এগুলো সব অহংকারের আমাদের সমাজের কোন লেভেলে রন্ধ্রে রন্ধ্রে কিবির অহংকার কেমনে ঢুকছে দেখাইতে গিয়া হাকিম উলম্মতে এই প্রসঙ্গগুলো আনছেন দেখেন সমাজের চিত্র এটা মেয়েকে বিশাল বস্তা দিয়া বসায় রাখছে যে শাড়ি এটা তো বস্তা শাড়ি না জিন্দিগিতে দ্বিতীয়বার পড়ার নিয়ত করে না এটা এটা পড়া কি সম্ভব নাকি তো এটা কেন পড়ায় যেটা পড়া যায় না পড়াইতে হবে আরও কি কি লাগে ওগুলো না দিলে তো বিয়েই হবে না তো অজু করবে কেমনে গোসল করবে কেন তাকে নামাজ চলে যায় নামাজি মেয়েরাও নামাজ পড়ে না একটু আগে বলতেছিলাম যে আমার খুব কাছের মানুষ বিয়ের মধ্যে আমার দাওয়াত দেয় নাই তো বিয়ের দিন অন্যরা যাচ্ছে আমার সাথে দেখা হুজুর যাবেন নাকি কমুক ভাইয়ের মেয়ের বিয়া আমি আমারও তো দাওয়াত টাওয়াত দেয় নাই তো তারাও খুব অবাক হয়েছে আপনি দাওয়াত দেন আপনার সাথে কত খাতির হ ভাই মৌলবীদের সাথে খাতির হলো পাবলিকের স্বার্থের জন্য যদি আখেরাতে ধরা খায় দুনিয়া এরা সাইড দেয় না মৌলবী বলে ওই সময় ঠিকই এরা একজোট হয়ে যায় মৌলবীর সাথে কারো লাগছে তো দুইজনে মিললে হুজুরে ধরে আপনি হুজুর মানুষ এই কামটা করলেন হুজুরের পক্ষে নেন আমরা এগুলো দেখা আছে আপনার করে কেউরই বিশ্বাস করি না আমরা মনে করে বিশ্বাস করি পাবলিক হুজুর আমাদের এক ওস্তাদ বলতেন পাবলিক বিশ্বাস করো না এরা সব মৌলিক বিরুদ্ধে সময় মতো একজোট হয়ে যায় তো দা দাওয়াত দেয় নাই পরে উনি জিজ্ঞেস করছেন এই হুজুরে আপনি দাওয়াত দিলেন না আপনারা এত খাতির ভাই দাওয়াত দিই নাই কারণ ওই জায়গায় যাই আর কি কোন কাম করে আল্লাহ জানে আমার ভয়ে দাওয়াত দেয় আমাদের বিয়ের প্রোগ্রামগুলোতে একটু আগেই বলতেছিলাম আমাদের দিনদারি কোন লেভেলের দিনদারি এগুলো এক একটা বিয়ের প্রোগ্রামে প্রমাণ হয় তুমি কয় নম্বর তাহাজুদ পড়েওয়ালা মসজিদে তো তাহাজুদ ঠিকই পড়ি বিয়ের মজলিসে বোঝা যায় আমি কোন লেভেলের তাহাজুদ পড়েওয়ালা কি লাভ এই তাহাজুদ পড়ে হ্যাঁ ঘরে দিন নেই মেয়ে বিয়ে দিয়ে দিন নেই ছেলে বিয়ে দিয়ে দিন নেই ঘরে দিন নেই আমি মসজিদে দিন কি খালি মসজিদের জন্য এগুলো সব কিবির মনে রেখেন সব অহংকারের রেজাল্ট আমার বিয়ের প্রোগ্রাম ওই রকম না হইলে আমার সমাজ কি বলবে দশ হাজার মানুষকে না খাওয়াইতে বলে আমার সমাজ কি বলবে হাই হাই হাই হাই কি অবস্থা অথচ হাদিসের কথা কি না আজমান নিকা বারাকা ইসার উমাও না যে বিয়ে যত সহজ ওই বিয়ে তত বেশি বরকত এত বিশাল খরচ কইরা এরপরে শুরু হয় গন্ডগোল হিসাব মিলাইতে থাকে কয় টাকা উঠলো কত টাকা লস হইল কত টাকা গচ্ছা গেল এগুলো হিসাব ওঠায় আজির তামাশা এই জন্যে আবার মানা করলে বলে হুজুর ফতুয়া দেন আপনারাই তো বলেন এগুলা সুন্নত অলিমা সুন্নত আর আপনার আপনার মানা করেন আরে ভাই সুন্নত কাকে বলে সুন্নত কাকে বলে সুন্নত বলে মা সাবাত সুন্নাহ সুন্নত দ্বারা যেটা প্রমাণিত ওইটাই সুন্নত তুমি যেই অলিমা করতেছো ওইটা কোন সুন্নত একজনে দক্ষিণ দিকে নামাজ পড়তেছে সুবাহান আল্লাহ আইরে কি সেজদা কি রুকু আরেকজনে ঘুরে আসছে ভাই তুমি কি করো দক্ষিণ দিকে নামাজ পড়তেছ এখন এই লোকটা যদি বলে আপনি আমার নামাজে বাধা দিলেন এই কথাটা কি ঠিক তো নামাজে বাধা দিছি নামাজই তো বাধা দিলেন আমি নামাজ পড়তেছি আপনি আমার ঘুরাইতেছেন আরে ভাই তুমি তো ক্যাবলামুখী হও নাই আমি তোমার ক্যাবলামুখী করার চেষ্টা করতেছি এই যে আমাদের অনেক তাবলিগি ভাই আমরা যখন তাবলিগের কিছু বিষয় নিয়ে সমালোচনা করি তো বলে যে হুজুরা তাবলিগের বিরোধিতা করতেছে আর ভাই তাবলিগের বিরোধিতা কই করলাম আমি তোমার ক্যাবলা ঘুরাইতে চেষ্টা করতেছি তুমি তাবলিগের বিরোধিতা কেন বলো তুমি দক্ষিণ দিকে নামাজ পড়তেছো আমি তোমার পশ্চিম দিকে করার চেষ্টা করতেছি তুমি তাবলিগের বিরোধিতা কেন করো কেন বলো আমি তো ক্যাবলা ঘুরানোর চেষ্টা করতেছি তো অলিমা তো শুন না অলিমা তো শুন না কিন্তু রসুলের আরেকটা হাদিসও আছে কি শারুক তো আম তো আমলিমা হাবিব বলেন খানার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খাবার হচ্ছে অলিমার খাবার কেন সব ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় গরিবদেরকে অ্যাভয়েড করা হয় জ্বলন্ত প্রমাণ হচ্ছে অলিমার মজলিসে যদি কোনো ভিক্ষুক আইসা বলে ভাই এত ভালো খাবার তৈরি হয়েছে একটু দেন না আমারে তো জবাব কি আসে আগে মেহমান করে খাওয়াই লই বেটা এরপরে থাকলে আইস দেখছেন তাড়াই দেওয়া হয়েছে কিনা তো আল্লাহ নবীর কথাই তো এটা এটার নাম নিছুন না অথচ অলিমা করছেন রসুল কেমনে করছেন রসুল কেমনে করছেন হাজরত সফিয়া রদি আল্লাহ তালানহার অলিমা কেমনে হয়েছে কিচ্ছু নাই রাস্তার মধ্যে বিয়ে হয়েছে সফরে যুদ্ধের মধ্যে যায়া ব্যবস্থা হয়েছে রাস্তার মধ্যে বিয়ে রাস্তার মধ্যে অলিমা সফরের মধ্যে অলিমা তো নবী সবাইকে এ কার কাছে কি আছে হাজির করো মাঝে মধ্যে আমরা এরকম করতাম হজের সফরে ভাই আরাফায় মিনায় খাওয়ান শেষ এই ভাই কার কাছে কি আছে সব হাজির করো তো কারো কাছে দুইটা খেজুর কারো কাছে একটা শুকনা রুটি কারো কাছে এক বোতল পানি তো সব মিলে একসাথে করে ভাই নাও সবাই মিলে দিলা খায়া শেষ করো ঠিক রসুল ওই কাজটাই করছেন এই কার কাছে কি আছে হাজির করো তো দেখা গেছে একজনের শুকনো একটা রুটি নিয়ে আসছে একজনে দুইটা খেজুর নিয়ে আসছে একজন একটু পানি নিয়ে আসছে কারো কাছে একটু গোস্ত ছিল নিয়ে আসছে তো সবগুলার একসাথে বইলা কইরা রসুল বলতেছেন নাও এবার খাও এটাই সফিয়ার রদিয়াল্লাহ তালানার অলিমা অলিমা তো শূন্য ঠিকই আছে তো আল্লাহ নবী অলিমা কেমনে করছেন আমি কেমনে করি আমার অলিমা আমার বিয়ের অনুষ্ঠান বাজার সদাই সব কিছুর মধ্যে আমার সামাজিক স্ট্যাটাস মেনটেন করতে হয় ও দোস্ত সামাজিক স্ট্যাটাস মেনটেন করা এটা কিবিরের অন্যতম একটা সদর দরজা প্রধান ফটক এই সামাজিক স্ট্যাটাস মেনটেন করতে যায়া সমাজের হাজারো লাখো কোটি মানুষ মুসলমান দিনদাররা দিনদের কথা বলতেছি না আমি কাদের কথা দিনদারদের কথা বলতেছি যারা নিজেদেরকে দিনদার মনে করে তারা এই কিবিরের মধ্যে লিপ্ত এটা কিবির এটা অহংকার পোশাক কি আরে বাপরে বাপ কাপড় চোপড় কি বলে সুন্দর কাপড় পরা কি নিষেধ নাকি হুজুর দিনরা এত সংকুচিত আপনারা হুজুররা দিনরা একেবারে এত ইয়া করছেন এত কঠিন দিন এত কঠিন না আমাদেরকে উল্টা ফতুয়া দেয় দিন এত কঠিন না হুজুর আপনারা যত কঠিন করেন হুজুরের এই দিনরে কঠিন বানায় ফেলাইছে হ্যাঁ ও ভাই হুজুররা দিনরে কঠিন বানাইলে আল্লাহ রসুলের হাদিস তুমি কি করবা মান লাবিসা লুবসা শোহরা সাউবা শোহরা যে প্রসিদ্ধির পোশাক পরে যে পোশাক পরলে মানুষ তাকে বড় বলবে পয়সাওয়ালা বলবে হ্যাঁ ওই রকম পোশাক যে পরে আল্লাহ নবী কি বলেছেন হা আলবাসাল্লাহুল্লাহ জিল্লা আল্লাহ তারা তাকে পোশাক এটা খুব সোজা কথা পোশাক এটাও বুঝার জিনিস আল্লাহ শাস্তির ব্যাপারে বলেছেন আজাবুন আলিম আজাবুন আলিম কঠিন শাস্তি কঠিন শাস্তি আজাবুন আজিম কঠিন শাস্তি বড় শাস্তি কিন্তু কাফেরদের শাস্তির ক্ষেত্রে আল্লাহ তালার উচ্চারণ হচ্ছে আজাবু মুহিন লাঞ্ছনাদায়ক শাস্তি মুমিনদের শাস্তি লাঞ্ছনার শাস্তি না মুমিনের শাস্তি হচ্ছে গুনা মাফের শাস্তি কঠিন সেটা লাঞ্ছিত করার জন্যে না মুমিনকে আল্লাহ শাস্তি দিবেন ইমানদারকে আল্লাহ শাস্তি দিবেন সেটা লাঞ্ছনা অপদস্থ করার জন্যে না তাকে পবিত্র করে জান্নাতে ঢুকানোর জন্যে মমিনের শাস্তি হবে এই জন্যে তার গুণা মাফ করার জন্যে কিন্তু কাফের শাস্তিটা হবে লাঞ্ছনাদায়ক শাস্তি তো আল্লাহ তারা যেই ব্যক্তি অহংকারের পোশাক পরবে অহংকারের ড্রেস পরবে তো আল্লাহ নবী বলতেছেন আল্লাহ তালা তাকে লাঞ্ছনার পোশাক পরাবেন তো আপনাকে মমিন আপনি মনে করতেছেন মৌমিনকে আল্লাহ লাঞ্ছনার পোশাক কেন পরাবেন মৌমিনের ব্যাপারে তো লাঞ্ছনার শাস্তি বলা হয় নাই এই জন্যে বলি যে কিবির কিবির মানুষকে ইমান হারা পর্যন্ত করে দিতে পারে করে দিতে পারে শয়তান বেইমান হয়েছে কিবিরের কারণে এটাকে অম্বল আমরাজ বলা হয় উমরুল অম্বল মাসি বলা হয় সমস্ত রোগের একটা মূল গোড়া আজীব লাগে কথাবার্তার ধরন আমার আপোষের সাথে মহামেলার সময় দেখা যায় একজনকে একজন আঙ্গুল তুলে তুলে ধমক দিয়ে দিয়ে কথা বলতেছি কেন আমি তাকে ছোট মনে করতেছি এই জন্য ভাই নম্রতা বিনয় নিজেকে ছোট মনে করা শুরুতে একটা কথা আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি এটা বোঝা পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্যে ভালোবাসার মমতার কখন হয় প্রত্যেকে প্রত্যেকের সম্পর্কের অবস্থানটা বুঝে নেওয়া ওই যে যেই কথা থেকে আগাইছিলাম ওস্তাদ বুঝা সে আমার সাগরিত সাগরিত বুঝা সে আমার ওস্তাদ এইভাবে যদি চলে তো সমস্যা হয় না কিন্তু সাগরিদ যদি মনে করে আমি হুজুরের মতোই কেউ একদম একান্ত কথাবার্তা বলা শুরু করে তাহলে তো খুব বিরক্তিকর না আল্লাহ তালা সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত বলে ভাই আমি আগে নিজেকে চিনি আমি কে আমি নিজেকে চিনি মানে আরফা নফসা আরফা রব্বা বলা হয় যে নিজেকে চিনবে সে রবকে চিনবে কেমনে আমি নিজেকে চিনি আমি কে আমি বান্দা আমি আব আমি গোলাম একজন মানুষের সর্বশ্রেষ্ঠ উপাধি এটা গোলাম আব্দ আব্দ হচ্ছে একজন বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ মুকুট রসুলের চেয়েও আব্দের দাম বেশি কেমনে আল্লাহ সুবাহন আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন কখন কখন মেয়ারাজ নিয়া সবচেয়ে বেশি মর্যাদা কখন দিছেন মেয়ারাজ নিয়া একদম কাছেটা এখানে নিছেন ওই সময়ে আল্লাহর নবীকে আল্লাহ কি বলেছেন সুবাহান আব্দি পবিত্রতা ওই আল্লাহ যিনি তার এক বান্দাকে রাতের এক ছোট্ট অংশে ভ্রমণ করিয়েছেন ওই সর্বোচ্চ সম্মান যখন দিয়েছেন আল্লাহ নবীকে তখন নবীর শব্দ উচ্চারিত হয়েছে নবীর শাহানি আব্দুল আব্দ হাজরত ঈসা আলি সাল্লাম নিজের পরিচয় দিতেছেন কি আব্দুল্লাহ আমার মূল পরিচয় আমি আব্দুল্লাহ এরপরে নবুয়তের পরিচয় দিতেছেন আতানিয়াল কিতাব আমাকে আল্লাহ কিতাব দিছেন আমাকে নবী বানাইছেন কিন্তু আগে নিজেকে আব্দুল পরিচয় দিছেন বোঝা গেল নবুয়তের পরিচয়ের চেয়ে একজন বান্দার বড় পরিচয় হচ্ছে আমি আল্লাহর বান্দা আব্দুল আগে নিজেকে চিনি আমি কে আমি আব্দ আব্দের কাজ না অহংকার করা অহংকার তো মাহবুদের একান্ত বিষয় মাহবুদ নিজে বলেছেন আজিজুল ভাই বড়রা বলেন বহু গুণা আছে এর স্তর আছে বহু গুণার স্তর আছে এতটুকু গেলে হালকা আরেকটু আগে গেলে আরেকটু বেশি গুণা ধরেন জেনা একটা গুণা কল্পনার একটা স্তর আছে দেখা জিনা একটা স্তর আছে কানের জিনার এটার একটা স্তর আছে সরাসরি জিনা এটার একটা স্তর আছে তাই না সবগুলার পজিশন কি এক একজন মানুষ একদম শারীরিক জিনা করলো তার গুণা আর চোখের জিনা করলো এক কানের জিনা করলো এক এক না চোখের জিনা করলে তো আর পাথর নিক্ষেপ করার হুকুম নাই তো বোঝা গেল এক না বলে সব গুণার স্তর আছে প্রাথমিক স্তর মধ্য স্তর চূড়ান্ত স্তর কিবির এমন এক গুণা যার স্তর নাই শুরু থেকেই হারা শুরু থেকেই সেটা প্রচন্ড গুণা কেন কারণ এটা একান্ত মালিকের জিনিস সেটা শুরু আর শেষ নাই ওয়ালাহুল কিবরিয়া আল কিবরিয়া লি এমন না আল্লাহ শব্দটা এভাবে বলেন নাই অল কিবরিয়া উলাহু এটা গ্রামারের ব্যাপার লাহুকে আগে নিয়ে আসছেন আল্লাহ তালা ওয়ালাহু আল কিবরিয়া মানে হচ্ছে একান্ত আল্লাহর এটা আর কারো না কিবরিয়া অহংকার এটা কেবলই আল্লাহ যে কোনো পর্যায়ে এটা আমার জন্য জায়েজ নাই যে কোনো পর্যায়ে যে কোনো লেভেলে তো বান্দা যখন নিজের পরিচয় জানবে বান্দা যখন রবের পরিচয় জানবে তো জেনে যাবে রবের সাথে আমার সম্পর্কটা কি রব হচ্ছেন কিব্রিয়ার একমাত্র মালিক রব হচ্ছেন অহংকারের একমাত্র মালিক আমি তো বান্দা আমার কোনো অহংকার নাই আমি তো গোলাম গোলামের আবার কিসের অহংকার নামাজের মধ্যে আমাদের অহংকার পাওয়া যায় নামাজের মধ্যে বড়রা এইভাবে বলেছেন একটা একটা করে নামাজের মধ্যে অহংকার পাওয়া যায় কি অহংকার কতজনের চিন্তা কতজন নামাজ পড়ে না তো নামাজ পড়তে যায় তো নামাজই পড়ে না ও নামাজ না পড়ে অহংকার করছে মালিকের হুকুম না মানা এটাও একটা অহংকার শিরিক যে করে সেও অহংকারী সমস্ত গুণার মূল এটা শিরিক যে করে সেও অহংকারী নামাজ যে পড়ে না সেও অহংকারী সে নামাজ না পড়িরা অহংকার করছে ও ভাই তুমি যে বললা সে পড়ে না আমি পড়ি তুমি নামাজ পড়িরা অহংকার করছো একজন মানুষ নামাজ না পড়ে অহংকার করছে তুমি নামাজ পড়ে অহংকার করছো আমাদের আমলের মধ্যেও অহংকার হয়ে যায় দূর করার উপায় কি দূর করার উপায় কি বড়রা শিখাইছেন আমাদেরকে এবাদতে অহংকার দূর করার উপায় কি বলে ওই মালিকের অবস্থান আগে নিজের দিলের মধ্যে বসা আমার মালিক কত বড় মালিক কত বড় বড় মহান বিশাল সত্তা একজন বড় বাচ্চা ধরে তার দরবারে আপনি গেছেন হাদিয়া নিয়া গরিব মানুষ একশো রিসুল ইসুল সময় এখন একশো রিসুলে হাজির হয়েছে আয় আল্লাহ জায়া দেখে একজন হাদিয়া নিয়ে আসছে প্রেসিডেন্টের জন্য প্রাডো গাড়ি একজন হাদিয়া নিয়ে আসছে লেটেস্ট মডেল যত গাড়ি আছে এক একজন একটা নিয়ে আসছে যাই এত মন খারাপ হয়ে গেছে আল্লাহ মানুষ নিয়ে আসছি প্রাডো গাড়ি হাদিয়া আমি নিয়ে আসছি একশো লিসু দিতেও তো লজ্জা লাগে কেমনে দেই না জানি আমার উপরে ভিকে মারে কিনা দিয়ে তো দিবে দৌড় কোন রকম এক চিপায় ফালাই দিয়ে দিবে দৌড় হ্যাঁ ওহো এবাদতের ক্ষেত্রে ওইভাবে চিন্তা করা দুনিয়ার কত বড় বড় বুজুর্গরা কত বড় বড় হাদিয়া আল্লাহর সামনে পেশ করছেন আমি এত বড় মহান সত্তার সামনে এই টুটাফাটা ফাটা নামাজ আমার অবস্থা সরম লাগতেছে আল্লাহ কোনো রকম পয়রা চোর মতন বাইরে হয়ে যাও এবাদতে অহংকার কমে যাবে ইনশাল মালিকের হাইসিও তাকে নিজের দিলের মধ্যে বসে আমার মালিক কত বড় কার দরবারে পেশ করতেছি আবার অহংকার ওরে বাপরে কি পেশ করছো তুমি কার দরবারে পেশ করছো ওটা চিন্তা করো প্রেসিডেন্টের কাছে গেছো তুমি আধা কেজি আম লইয়া আবার মনে হাদিয়া নিয়ে আসছি গাদা কথাটা এত বড় মালিকের সামনে এই সামান্য নামাজ দিয়ে তুমি মনে করতেছো বহুত কিছু করে ফেলছো হ্যাঁ অহংকার কেন আসতেছে ওই যে কথা একটাই মালিকের পরিচয় আমার জানা নাই আমার পরিচয় আমার জানা নাই মালিকের পরিচয় আমার জানা নাই আমার পরিচয় আমার জানা নাই ভাই অহংকারের চিকিৎসার জন্য আমাদের বড়রা অনেক চিকিৎসা দিচ্ছেন এগুলো করি এগুলো করি এগুলোকে ফালাইয়া না দিই সব কিছু হাদিসে না খুঁজি আমাদের তো অনেক এই সমস্যাও আছে যে হাদিসে আছে কিনা খালি সব হাদিসে না খুঁজি চিকিৎসা হিসাবে গ্রহণ করি এগুলো অন্তরের চিকিৎসা অন্তরের ডাক্তাররা চিকিৎসা দেন দিচ্ছেন আর এই ডাক্তাররা তো সব চিকিৎসা হাদিস দেখে দেন না আমাদের ডাক্তাররা চিকিৎসাকে হাদিস দেখা দেন দেন না কিছু চিকিৎসা সব নিয়ম কারণ বুঝা ওনাদের ব্রেনে কিছু জিনিস অটোমেটিক চলে আসে ওইটাও দেন ওইটাও কার্যকর হয় তো অন্তরের চিকিৎসক যারা অন্তরের চিকিৎসক ওলামা একরাম আছেন যারা তারাও এরকম কিছু চিকিৎসা দিয়ে দেন এগুলাকে দলিল হিসাবে না খোঁজা এগুলোর দলিল না খোঁজা চিকিৎসা তো চিকিৎসাই এটাকে তো শরীয়ত বলা হয় নাই যে এটা দিন এটা শরিয়া যে বেদাত বেলা দিব হ্যাঁ মসজিদের জুতা ঠিক করা জুতা ঠিক করা এটা অন্তরের বেধি অহংকার দূর করার একটা মহৌষধ খবরদার এটা কিন্তু সম্ভাবনা প্রবল ওই জুতা ঠিক করার সময়ও কিন্তু অহংকার আসতে পারে যে মানুষ আমারে বিনয়ী বলতেছে খবরদার সতর্ক থাকা লাগবে হ্যাঁ ওই চিকিৎসা নেওয়ার সময় যেন উল্টা আবার রোগ আরও উল্টা না আসে রিয়াকশন না হয় অ্যান্টিবায়োটিক তো খাইবেন একবারে সব ঝামেলা মুক্ত হয়ে যায় একবারে সব খায়া ফেলি তাহলে সমস্যা না কথা বুঝেন নাই অ্যান্টিবায়োটিক খাইতে দিয়েছে ডাক্তার দিনে দুইটা এক সপ্তাহ কোর্স আপনি চিন্তা করলেন এ ঝামেলা করে লাভ কি একবারে খায়া ফেলি তো পুরাটা একবারে খাইলেন তো মরণ হবে মরণ হ্যাঁ চিকিৎসাকে চিকিৎসা যে সুন্দর সিস্টেম আছে ওইভাবে রাখি সতর্ক থাকা লাগবে শয়তান কিন্তু ভিতরে ভিতরে ঘুরবে আমার ওই চিকিৎসার সময়ে ঝামেলা পাকায় দেওয়ার জন্য ঘুরবে অন্তরের চিকিৎসার কিবির দূর করার আরেকটা মহৌষধ হচ্ছে আগে সালাম ছোট নাই বড় নাই পরিচিত নাই অপরিচিত নাই আল্লাহ রসুল যেটা বলেছেন সাল আলী আসালাম আফসুস সালাম সালামকে ব্যাপক করো ব্যাপক করো ব্যাপক মানে কি ব্যাপক মানে কি ব্যাপক মানে হচ্ছে আমরা যেই সিস্টেমের গেড়াকলের সালামকে ফালাইয়া দিছি যে মুসল্লি দিবে হুজুর রে সালাম ইমাম সাহেব রে সালাম ইমাম সাহেব সালাম দিবে না ছোটরা দিবে বড়দেরকে সালাম হ্যাঁ এই যে একটা গেড়াকলে আমরা সিস্টেমের মধ্যে ফেলাই দিছি ছাত্র দিবে ওস্তাদকে সালাম সালাম না সালামের আলাদা সিস্টেম দেখা হয়েছে সালাম যে আগন্তুক যে আসবে সে সালাম দিবে যে দাঁড়ায় আছে সে সালাম দিবে যে একা আছে জামাতকে সালাম দিবে ঘরে ঢুকতেছি আমি সালাম দিব গেট কাজের লোক খুলুক না কাজের মেয়েটাই গেট খুলছে আমি সালাম দিব না কাজের মেয়েরে সালাম দেবো মানে যেসব সব পাংচার হয়ে যাবে আমার ভেতরটা অহংকারে ভরে আছে আমি সালাম দিব সে কাজের লোক হোক আমার বিবি হোক আমার ছোট্ট বাচ্চা হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই আমল আছে আলহামদুলিল্লাহ ঘরে ঢুকবো আমি সালাম দিয়ে ঢুকবো আমি অপেক্ষা করব না আমাকে সালাম দিবে সালামের অপেক্ষা করা এটা ভয়ঙ্কর এক অহংকারের আলামত মনে রেখে আমি মালিক দোকানের স্টাফ আমাকে সালাম দিবে ওহো অহংকার ঢুকে আস আমি মুরব্বী আমাকে সালাম দিবে পিছিয়ে মানুষ সালাম কালাম দেয় না উদুর পোলাবেন যে কী হলো সালাম টালাম দেয় না পোলাপাইন সালাম দেয় না সালামের সুন্নত ছেড়ে দিছে আপনি তো হারাম কাজে লিপ্ত হয়ে গেছেন আপনার ভিতরে অহংকার ঢুকছে সালামের অপেক্ষা করা এটা অন্তরের অহংকারের বড় নমুনা আলামত মনে রেখেন কথাটা দূর করার রাস্তা কি বেশি বেশি সালাম দেওয়া বেশি বেশি এমন কি আমাদের আকাবিররা ব্যাখ্যায় বলেছে একটা গাছ পড়ছে গাছ এই সাইড দিয়ে যাওয়া যায় একজনকে দেখছো সালাম দিয়া ঘুইরা এসে আবার তার সাথে দেখা বলে আরেকবার দেখ খাম্বার এই পাশের থেকে সালাম দিয়া আবার ঘুরাতাম ভাই আসসালাম আলাইকুম এইভাবে সালাম দিতে থাকেন সালাম দিতে থাকেন ইনশাল্লাহ ভিতরে চিকিৎসা হতে থাকবে চিকিৎসা চলতে থাকবে কিসের চিকিৎসা অহংকারের চিকিৎসা অহংকারের চিকিৎসা হ্যাঁ অহংকার দূর করার নিয়ত্ত করা লাগবে বলেন নিয়ত্ব করা লাগবে এটা ভয়ঙ্কর কত ভয়ঙ্কর গুণা এটা কি উপলব্ধি হয়েছে ওহো এই জন্যই তো বড়রা এই কথাগুলো বলেন যে উপলব্ধি তোমার কোথায় হইলো বলো তুমি কত আমলের কত বই কিনছ কিবির দূর করার আমল এমন বই কয়দিন খুঁজছ আর কয়দিন কিনছ বলো তো বোঝা গেল তোমার ওই কথাটা আমি আমার কলপকে অহংকার মুক্ত করতে চাই এই কথাটা শুধুই মুখের কথা অন্তরের কথা না অন্তরের কথা হইলে তো তুমি বুঝতা যে এক ভয়ঙ্কর গুণের মধ্যে আমি লিপ্ত আমাকে এটা দূর করা লাগবে কেমনে দূর করব তুমি তো অস্থির আর পাগল হয়ে যাওয়ার কথা তো অস্থির আর পাগল হওয়ার জন্যে আমাদের কাছে তো জিজ্ঞেস করা লাগবে যে হুজুর আমার একটা বইয়ের বইয়ের কথা বলেন কি বই পড়ব কার বয়ান শুনবো বলেন অহংকার দূর করা লাগবে এই পেরেশানি না আসলে বোঝা গেল ভিতরে ভাইরাস রয়ে গেছে ভাইরাস রয়ে গেছে আপাতত দুইটা আমল দিলাম ইনশাল্লাহ চলতে ফিরতে আরও আমল দেওয়া হবে ইনশাল্লাহ এই দুইটা আমলের চর্চা শুরু করি এখন যারা এতে কাফে আছে তারা তো বাইরে যায় জুতা ঠিক করা সম্ভব না সম্ভব হলে আমাদের যে দান বক্সগুলো আছে জুতার বক্স ওই জুতার বক্সে আরেক ভাইয়ের জুতাগুলো সুন্দর করে সাজায় রাখি যদি চিকিৎসা করা লাগে না করা লাগলে বাস বাদ যদি মনে হয় যে না আমার চিকিৎসা দরকার তো জুতার বক্সের জুতা ঠিক করি হাকিম মোহাম্মদ থানবির রহমতুল্লাহ আলী মাঝে মাঝে কী করতেন যেগুলো বেশি মনে হয় যেন বেশি সমস্যা কিন্তু আইসা বলতেন হুজুর খুব সমস্যা ওই তুই ওই যে মসজিদের মধ্যে কান ধরে বলবি ভাই আমার সবাই মাফ করে দেন আমার জন্য দোয়া করেন আমার ভিতরে অহংকার আল্লাহ আমার অহংকার দূর করে দেয় বলেন একজন বুড়া মানুষ সবার সামনে এরকম কান ধরলে এমনি তো একটা পড়ছে কিনা ধাক্কা ধাক্কা পড়ছে না একটা হ্যাঁ। এই ধাক্কাটা অহংকার দূর করার জন্য এটা বড় কার্যকর পদ্ধতি তো মাঝে মধ্যে সরম টরম ভাঙ্গে এরকম মাঝে মধ্যে দাঁড়ায় যান ভাই দোয়া করেন আমার ভিতরে অহংকার আল্লাহ যেন আমার মাফ করে দেয় ভিতরে ভিতরে অনেকে চিন্তা করতেছেন না এটা কি সম্ভব এই যে সম্ভব কিনা বোঝা গেল ওই জার্ম রয়ে গেছে জীবাণু রয়ে গেছে অহংকারে কথা বুঝতেছে থাক ওই চিকিৎসা পরে এটা ডাইরেক্ট এই চিকিৎসা দিলে আবার হজম করা লাগবে না হজম করতে সমস্যা হবে আপাতত দুই চিকিৎসা দেওয়া হলো কি জুতা ঠিক করব আর সালাম দিব বেশি বেশি ইনশাল্লাহ দূর তো করা লাগবে এটা তো উপলব্ধি আসছে দূর না করলে ভাই আমার ওই ইমান আছে যার্রা পরিমাণ জান্নাতে যাওয়ার সুযোগ আছে যার্রা পরিমাণ কিবির আছে জান্নাতে যাওয়ার সুযোগ নাই বলছেন কে আল্লাহ নবী সাল্লাম কত ভয়ঙ্কর অপরাধ এটা এই জন্য এটাকে দূর করা লাগে ইনশাল্লাহ যে কোনো মূল্যে ইনশাল্লাহ হ্যাঁ? ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের মধ্যে বিনয় বিনয়ের যে গুণ ওইটা ভিতরে আল্লাহ তালা আনার তৌফিক দান করেন আমিন আমিন